রাখাতে এই রাস্তার জন্য দোয়া করতে বলেছেন দোয়া করা ফরজ করেছেন এহদিন আসছে রাতাল মুস্তাকিব আল্লাহ আমাদেরকে দেখাও সরল পথ সালাত এবং সালাম নাজির প্রেমে মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যার নিয়ে আসা পথটি হচ্ছে সেরাত মুস্তাকিম কুল হাজিহি সাবিলি আদু আল্লাহ আলা বাসিরা আল্লাহ রবুল্লা আলমী নবী সাল্লাহ ইসলামকে বলছেন যে হে নবী বলে দাও এই হচ্ছে আমার রাস্তা এই হচ্ছে আমার রাস্তা রসুল্লাহ সাল্লামের হচ্ছে এই হচ্ছে রাস্তা ও আল্লাহ যে আমি আল্লাহর দিকে ডাকছি আল্লাহর দিকে আহ্বান করা আল্লাহর ওহির দিকে আহ্বান করা আল্লাহ রবুল্লা আলমী নাজের গিয়ে বিধানের দিকে আহ্বান করাই হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পথ আমরা আজকে সফর মাসের আঠারো তারিখ চোদ্দশো চল্লিশ হিজড়ি আল্লামা শেখ সালেম ফৌজান আল্লাহ তালার প্রশ্ন উত্তরের যে কিতাবটি রয়েছে মানহাজ সম্পর্কে তার চতুর্থ পর্ব আলোচনা করব এবং তাতে প্রথম ছোট্ট একটি প্রশ্ন এবং তার উত্তর রয়েছে সেটি হচ্ছে যে এই যে মুসলিম ওম্মাতে বিভিন্ন দলগুলি সৃষ্টি হয়েছে বিভিন্ন জামাত গোষ্ঠী আকিদা মানহাজের পয়দা হয়েছে এগুলি কি বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত যে বাহাত্তরটি ফিরকা ধ্বংসের পথে চলে গেছে বা গুমরাহির পথে চলে গেছে বলছেন প্রশ্নকারী বারো নম্বর প্রশ্ন এই কিতাবের হাল হাজহিল জামাত তদখলফিল ইসনাতাইন ওসব ফিরকা আল হালিকা এই যে জামাতগুলি রয়েছে মুসলিম জাতি একটি উম্মত ছিল কিন্তু এই উম্মত নবী করিম সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তা হচ্ছে যে ইয়াহুদিরা একাত্তর দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে ওসাতফতের কৌম্মাতি আল্লাহ সালাহসিন ফিরকা আর শীঘ্রই আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্লহম ফিন্নার তার সবগুলি জাহান নামে যাবে নবী করিম বলেছেন সবগুলি জাহান নামে যাবে মানে এই নয় যে চিরকাল জাহান নামে যাবে জি এটা সবসময় মনে রাখবেন কিন্তু ওদের রাস্তাগুলি হচ্ছে জাহান্নামের রাস্তা এটা বোঝায় তারপরে যারা জাহান্নামে যাবে বলা হয়েছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন মাধ্যমগুলি রয়েছে জাহান্নাম কিছুদিন অথবা জাহান্নামে যাওয়ার আগেও আল্লাহ রহমত সেখানে পৌঁছে যেতে পারে বা সাফাত পৌঁছে যেতে পারে বিভিন্নভাবে এরকম সম্ভাবনা রয়েছে কিন্তু এগুলি হচ্ছে জাহান্নামের পথ বাহাত্তরটি দলের পথ হচ্ছে জাহান্নামের পথ এটা হচ্ছে হাদিস বোঝায় ওদের মধ্যে যারা একেবারে সীমাহীন দূরে চলে গেছে নবী করিম সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা থেকে যার মাধ্যমে ইমান ভঙ্গ করেছে তারা চিরকালে জাহান্নামি হতে পারে হবে কিন্তু যারা ইসলাম ইমানের গণ্ডিতেই আছে কিন্তু আকিদা মানহাজের ভুল ভ্রান্তি রয়েছে তাদের জন্য এই শাস্তি আছে কিন্তু কিছু কাল দীর্ঘকাল অথবা তাদের সাজা শাস্তি এই চাই কিন্তু বিভিন্ন কারণে সে শাস্তিটা হালকা হয়ে গেছে যেমন অনেক আসামি কাইদির শাস্তি হয় হয় না ছয় মাস জেল এক বছর জেল পাঁচ বছর জেল আর তারপরে ওটা কি হয়ে যায় হালকা হয়ে যায় আবার কখনো কখনো মাফ হয়ে যায় কখনো কখনো মাফ হয়ে যায় যেমন সৌদি আরবের জেলের কথা বলি যদি কেউ কোরআনে কারিম মুখস্থ করে দিতে পারে তো প্রতি পাড়াতে ত্রিশ পাড়ার প্রতি পাড়াতে তাদের সাজা হালকা হয় জেলের যে শাস্তি রয়েছে মেয়াদ ও মেয়াদ কমে আসে ত্রিশ পাড়া মুখস্থ করলে মানে বড় একটা ছাড় পেয়ে যায় অনেক সময় লম্বা তার শাস্তি ছিল একেবারে হালকা হয়ে গেল হয়তো এইরকম আরো কিছু ভালো গঠনমূলক অ্যাক্টিভিটিস আছে যেগুলির মাধ্যমে সাজা শাস্তি হালকা হয় তো দুনিয়ার উদাহরণগুলো দিয়ে জাহান্নামে যারা যাবে বলা হয়েছে তাদের বিষয়টিকে বোঝা সহজ হয় তো এখানে প্রশ্নকারী বলছেন যে এই জামাতগুলি বাহাত্তর ফিরকা যে আলহালেকা ধ্বংসের পথে চলে গেছে গুমরাহির পথে চলে গেছে হালাক হওয়া মানে শুধু হালাক হওয়া ধ্বংস হওয়া নয় হালাক হওয়া মানে তার ভবিষ্যৎ ধ্বংস করে দাও জান্নাত যেতে পারলো না সবচেয়ে বড় সর্বনাশা যে হ্যাঁ, শারীরিক দিক থেকে পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে ধ্বংস হইল না কিন্তু তার ইমান ধ্বংস হয়ে গেল তার আমল ধ্বংস হয়ে গেল নবী করিম সাল্লামের রাস্তা থেকে সে অন্যদিকে ধ্বংস হয়ে চলে গেল সেই রাস্তা তার হারিয়ে গেল জান্নাতের রাস্তায় বাধা সৃষ্টি হয়ে গেল এগুলি হচ্ছে বড় ধ্বংস এগুলি হচ্ছে বড় ধ্বংস এই জন্য হালেখা বলা হয়েছে এই ফিরকাগুলি হচ্ছে হালেখা ধ্বংসের পথের পথিক জবাব বলছেন নাম হ্যাঁ কুল্লুমান খালাক আহ্লা সুন্নাত আল জামা যারাই আহলে সুন্নত আল জামাতের বিপরীত পথে চলবে বিরোধী পথে চলবে মিম্মাইয়ান্তাসিব এলাল ইসলাম আফিল তারা সম্পৃক্ত দাওয়াতের সাথে ইসলাম ইসলামের দাওয়াতের সাথে অথবা ইসলামী আকিদার সাথে আফিস ইমিন ওসুল ইমান অথবা ইমানের বুনিয়াদী বিষয়গুলির সাথে বা বিষয়গুলির ক্ষেত্রে এগুলির সাথে সম্পৃক্ত কিন্তু আহলে সন্ন্যতল জামাতের খেলাফ আহলে সতাল জামাতের বিপরীত পথের পথি যদি হয় দাওয়াতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে ইমান ইসলামের বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে ফাইন ফিল ইসনা ফিরকা তাহলে সেই ব্যক্তি বা সেই দলগুলি বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত হবে বাহাত্তর ফিরকা মানে সবগুলি সবগুলি জাহান্নামী জি হ্যাঁ তেহাত্তর নম্বর যেটা সেটা হচ্ছে ইল্লা ওয়াহেদা জান্নাতি যখন বাহাত্তর ফিরকার অন্তর্ভুক্ত হবে ওয়াসমল হল ওয়াইদ সুতরাং যে শাস্তির কথা রয়েছে এ হাদিসে সে শাস্তি এদেরকে সামিল করবে শাস্তির আওতাভুক্ত হবে অর্থাৎ জাহান্নাম তাদের জন্য রয়েছে সেটা যেই রকম ভাবে হোক না কেন আর তার ক্ষেত্রে তিরস্কার হবে এবং শাস্তি হবে তার বিরোধিতা অনুযায়ী সে কতটা বিরোধিতা করেছে আহলে সোনতাল জামাত আহলে সোনতাল জামাত আহলুসন্না মানে হাদিসের অনুসারী তাই না সুন্নতের অনুসারী নবী করিম সাল্লামের আদর্শের অনুসারী ওয়াল জামা মানে এই ওম্মতের যেই জামাতটি হচ্ছে প্রথম জামাত এবং যেই জামাতটি হচ্ছে মাসুম জামাত দল হিসাবে সেই জামাতটি হচ্ছে সাহাবাইকে রামদের জামাত এই জামাতটি হচ্ছে প্রথম আদর্শ জামাত তাহলে তারা কোরআন হাদিসের অনুসারী তার সাথে সাথে সাহাবাই কেরামদের অনুসারী সাহাবাই অনসারী ওরাই হচ্ছে আহলে সতল জামাত আকিদার ক্ষেত্রে তহিদের ক্ষেত্রে এইরকমই দাওয়াতের ক্ষেত্রে ইমানের বিভিন্ন বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে যেমন আসমা সেফাতের ক্ষেত্রে যেভাবে সাহাবাই কেরামদের সাহাবের সাহাবাই কেরামদের থেকে প্রমাণিত যে তারা আল্লাহর নাম গোনাবলীগুলিকে যেভাবে কোরআন মাহাদিসে এসছে মেনেছেন তারা ওইভাবে মানে নাকি অপব্যাখ্যা করে বা অস্বীকার করে না কোনো কিছুর সাথে তুলনা করে না সেগুলো ধর নির্ণয় করে এগুলো দেখার বিষয় আল্লাহর হাত না হাত নেই হাত মানে কুদরত তাহলে আহলে সন্না থেকে বেরিয়ে গেল এই ক্ষেত্রে সাহাবাই কেরামদেরকে কোরআন এবং হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে এবং তাদেরকে জান্নাতি বলা হয়েছে রাজি আল্লাহ আনুমা রাজু আনহ বলা হয়েছে আর কেউ যদি এটা না মেনে নিতে পারে তাহলে তা হচ্ছে পথভ্রষ্ট এই বাহাত্তর দল যে জাহান্নামি তার কোন একটি দল ওরা বাহাত্তর ফিরকার মধ্যে সামিল হবে এবং ওদেরকে এই শাস্তি যে হাদিসে রয়েছে যে ওরা জাহান্নামি এটা সামিল করবে এবং তাদের জন্য তিরস্কার বা ভর্ষণা আর শাস্তি অতটাই হবে যতটা তারা বিরোধী হবে যদি দেখা যায় যে কিছু বিদাত আছে কিন্তু বড় ধরনের আকিদাগত গুমরাহি নাই তাহলে অতটা যতটা বেদ আছে ততটা পরিমাণ তাদের জন্য শাস্তি হবে যদি এমন হয় যে সাহাবাই কেরামদের যুগে মিলাদ ছিল না সাহাবাই কেরামদের যুগে নিয়ত পড়া ছিল না সাহাবাই কেরামদের যুগে হ্যাঁ কারো জন্য অন্ধত্ব হ্যাঁ অন্ধ অনুসরণ ছিল না হ্যাঁ মোজাব মানা ফরজ ছিল না এগুলো আছে এগুলো হচ্ছে গুমরাহির বিভিন্ন দিক শুধু গুমরাহি মানে এই নয় যে তহিদের জায়গায় শির কাছে আর মাজারে সেজদা করে বা গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া আর জায়জ মনে করে বা শরীয়ত মনে করে যেমন বেরুলবিরা বেরুলবি ছাড়াও বহু এইরকম ফিরকাগুলি আছে যারা হয়তো বেরুলবিদের আকিদা রাখে না কিন্তু তাদের মধ্যে বহু বিদাত আছে বহু বিদাত আছে তো তাদেরকেও তাদের বিরোধিতা পরিমাণ এই শাস্তি সামিল করবে এবং নিন্দা আর ভৎসনা সামিল করবে এই হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর জি হ্যাঁ এক কথায় আকিদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে দাওয়াতের কর্মপদ্ধতির ক্ষেত্রে ইমানের বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে তহিদ এবং সন্ন্যার ক্ষেত্রে সন্ন্যাতে জায়গায় বেদাত এসব বিষয়গুলির ক্ষেত্রে যদি আহলে সন্ন্যত আল জামাতের বিরোধী হয় তাহলে যতটা বিরোধী ততটা এই গোমরা ফিরকাগুলির মধ্যে সামিল হবে তাদেরকে ফিরকা না জিয়া বলা যাবে না মুক্তিপ্রাপ্ত দল বলা যাবে না তাদেরকে তাইফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল বলা যাবে না তাদেরকে বিজয়ী দল বলা যাবে না এই জন্য আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে সহি আকিদার যে দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বাড়তেই আছে কমে না বাড়তেই আছে পক্ষান্তরে যতগুলি বেদাতি তরিকা আছে সবগুলি মার খেতেই আছে এবং তাদের সংখ্যা কমতেই আছে পায়ের তলা থেকে মাটি সরতেই আছে এবং তারা দলিল দিয়ে পারছে না তখন তারা অশ্লীল গালমন্দ করা আর নোংরামি ভাষা ব্যবহার করা তাদের চরিত্র হয়ে গেছে তো এই ছিল একটি বিষয় যা দিয়ে আমরা আহলে সোনাতল জামাত যেটা হচ্ছে ফিরকায় নাজিয়া যার বিভিন্ন নামগুলি হাদিস রয়েছে আর বাকিগুলি হচ্ছে আহলে বেদাত যে আহলে বেদাত তাদের কারো কারো মধ্যে বড় বেদাত রয়েছে বড় শির্ক রয়েছে এগুলো হচ্ছে বড় বেদাত কুফুর কুফুরি আকিদা রয়েছে বড় বেদাত হাতাতুল উজুদ আর তারপরে সুফিজমে বিভিন্ন কুফরি দেয় হলুল আর ফানা ফানা হয়ে যাওয়া বিলীন হয়ে যাওয়া স্রষ্টায় আল্লাহ ইত্যাদি তারপরে পীরের ধ্যান তাসাউরের শেখ এসব কুফরি দেয় আর কার মধ্যে হয়তো কুফরি আর সিরকি দেয় নাই কিন্তু বহু বিদাত আছে তো যতটা যার বিরোধিতা আছে আহলে সনতল জামাত ততটা তাদের মধ্যে গুমরাহি রয়েছে এবং ওই বাহাত্তর দলের সামিল আর একটি প্রশ্ন এবং তার উত্তর এর উত্তরটা শেখ সাহেব ফজান হাফিজ লম্বা দিয়েছেন আর এটা দিয়ে আজকের আলোচনা শেষ করব প্রশ্ন নম্বর তেরো তাতে জিজ্ঞাসাকারী জিজ্ঞেস করছেন হাল মান যেই ব্যক্তি নিজেকে সালাফি বলে বা আহলে হাদিস বলে যে সালাফি সে হচ্ছে আহুল হাদিস সে হচ্ছে আনসার সে হচ্ছে মোহাম্মদী নাম যেটি হোক না কেন জি হ্যাঁ এটা পরিচিতির এই জন্য প্রয়োজন যে তোমরা বিভিন্ন ব্যক্তির সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচিত করেছ তো তোমরা যদি কোনো স্থানের সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে রসুল্লাহ সাল্লাম ছাড়া নিজের পরিচয় দিতে পারো তো আমরা কি রসুল উল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দিতে পারি না মোহাম্মদি বলে আমরা কি কোরআন এবং সাথে সম্পৃক্ত হয়ে আমরা আহলুল হাদিস বা আসাবুল হাদিস বলতে পারি না আমরা কি সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে তাদের সাথে নিষ্পত করে এবং তাদের সাথে আমাদের আকিদা মানহাজ আমল সবকিছুর মিল রয়েছে আর তাদেরই ধারাবাহিকতা চলে আসছে কেয়ামত পর্যন্ত আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আমরা কি সালাফদের অনুসারী সেই জন্য সালাফি বলে পরিচয় দিতে পারি না জি কারণ এটার ওপর গায়ের জ্বালা এই এরা সালাফি নাম কোথায় পেলো তো এরা আহলে হাদিস নাম কোথায় পেলো এরা মোহাম্মদী নাম কোথায় পেলো এর সহজ উত্তর সৌদি আরব একজন বড় আলেম বলেছিলেন আফিক দাওয়া সেন্টারে যে ঠিক আছে তোমরা যদি মদিনার আলেম তিনি শেখ সোহাইমি সম্ভবত ছিলেন তো যদি বলো যে তোমরা সালাফি কেন নিজের নাম রাখছো বা কেন নাম রাখছো ঠিক আছে আমরা আমাদের নাম উঠিয়ে দেবো নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না কিন্তু তোমাদের নামগুলি যে কোন ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত এই নামগুলি যে ভুয়া নাম এই নামগুলি হক হ্যাঁ কে বহন করে না এই নামগুলি আগে উঠিয়ে দাও কারণ তোমরা আগে এইসব নাম শুরু করেছ তোমরা এইসব নাম যদি না নিতে তাহলে আমাদের শুধু মুসলিম বলাই যথেষ্ট হতো সবাই মুসলিম সবাই ওয়াহালি সোনাত জামাত সবাই ওই সাহাবাই কেরামদের সিলসিলা ধারাবাহিক অনুসারী থাকতাম নামের প্রয়োজনই হইত না যখন তোমরা বিভিন্ন পথ এবং মতে বিশ্বাসী হয়ে গেল তখন আমাদের পরিচয় দেওয়াটা জরুরি হয়ে গেল না হলে চেনবে কি করে আমাদেরকে যে আমরা সেই সাহাবাই কেরামদের এবং তাবেইন তাবা তাবেইনদের ধারাবাহিকতা বা তাদের অনুসারী তোমরা নামগুলি উঠিয়ে দাও সুতরাং তোমরা নকশবন্দি উঠিয়ে দাও চিস্তি উঠিয়ে দাও মোজাদ্দি উঠিয়ে দাও তোমরা কাদেরি উঠিয়ে দাও তোমরা সাহারবাড়ি উঠিয়ে দাও তোমরা রেফাই উঠিয়ে দাও আর তোমরা এইসব বহু যে নামগুলি রয়েছে দেবন্দি নাম উঠিয়ে দাও বেরলবি নাম উঠিয়ে দাও রেজবি নাম উঠিয়ে দাও তোমরা এই যতগুলির নাম রয়েছে এইসব নামগুলি উঠিয়ে দাও তাহলে আমরা নাম উঠিয়ে দেব এছাড়াও কত নাম রয়েছে তাদের তাই না আশারি আশারি আকিদা তো মাতরিদি তো জাহামি তো মুরজি হ্যাঁ এইসব নামগুলি তোমরা উঠিয়ে দাও যে নামগুলির কোন স্থানের সাথে সম্পর্ক আর না হলে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক যেটা যে ব্যক্তি মাসুম না ভুলে উঠছে না তো জিজ্ঞাসাকারী বলছেন যে যেই ব্যক্তি নিজেকে সালাফি বলে তাকে কি বলা যাবে সে হিজবি হিজবি মানে সে দলন্ধ হ্যাঁ দলন্ধ সে দলের দিকে ডাকছে নাকি সে সালাফদের মানহাজের দিকে আহ্বানকারী বলবো তার এই নামকরণটা ঠিক আছে না ভুল যদি বলি সে হিজবি হ্যাঁ সে দলীয় কাজ করছে আর দলের অন্ধত্বের দিকে ডাকছে তাহলে ভুল আর যদি বলা হয় যে সালাফ সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেইন আর তাদের মধ্যে সব আইমাই কেরাম মহাদের চার এমাম ফোকাহা যে চার মজাবের আর বাকি না তারা এই তিনটে যুগেরই এক যুগের তো তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক একজনের সাথে শুধু নেই তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক তো এই সালাফের নামকরণটা ঠিক কি না এটা জিজ্ঞেস করা হয় জবাবে তিনি বলছেন আতাসাম্মিবিসালাফিয়া এদাকান কান হাকিকাত যদি সালাফের নামটা বলছেন যে আত্মাসামি বিসালাফিয়া ইদা কান হাকিকাত লাভ আসাবি শেখ সোহাল ফজান হাফিজাহুল্লাহ তালা বলছেন যদি সালাফির নামকরণ সত্যিকার অর্থে হয় যে আসলে সালাফি সালাফদের অনুসারী আর সালাফি নিজের নাম রাখছে তাহলে লাভ আসাবে এতে কোনো অসুবিধা নেই কারণ এই নামে হ্যাঁ কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি সালাফদের অনুসারী সুতরাং নিজেকে সালাফি বলছে আম্মা ইজা কানা মুজারাদ দাওয়া আচ্ছা তবে যদি শুধু মৌখিক দাবি হয় দাবি কিন্তু আকিদা আমলে তাদের সাথে কোনো সম্পর্ক নেই যেমন সবাই জান্নাতের দাবিদার কিন্তু জান্নাতের পথের সাথে অধিকাংশ ফিরকার সম্পর্ক নেই তো যদি শুধু মৌখিক না হয় সালাফি সালাফি সালাফি আর এদিকে দেখা হচ্ছে যে না আকিদা মানা সালাফি নয় তাহলে সালাফি নামকরণ যাইজ নাই অহু আলা গাইরে মানহাজ সালাফ অথচ সালাফদের মানহাজের অনুসারী নয় যে সালাফদের মানহাজের অনুসারী নয় তার নিজেকে সালাফি বলাও জায়জ নয় তাহলে আশা এরা যেমন আশারিরা এ কলু না তারা বলছে না না আহলে সুন্নতাল জামাত আমরা আহলে সুন্নতাল জামাত আর এটাই বলছে আমাদের দেশের আশারি মাতরি দি আলেম সমাজ জি জি কি বলছে যে আহলে সন্ন্যাতের আকিদার ইমাম তিনজন আকিদার তিনজন জি আমাদের সব বড় বড় দেবন্দি হ্যাঁ, হুজুররা তাই বলছে তাদের আল্লাহ মারা নুসলাম আলীপুরি বলছে আকিদার এমাম তিনজন তার আগে তাদের ওস্তাদেরা তাদের ওস্তাদেরা দেওবন্দের বড় বড় আকাবের বুজরুগানের দিন যারা তারা বলেছে আকিদার ইমাম কয়জন তিনজন জি ওর আকিদার ইমাম আবু হানিফা শাফে মালিককে মানে না বলছে ওরা শুধু ফেকার ইমাম মানহানি তো ওরাই করলো আমরা কোথায় মানহানি করি আমরা তো বলছি যে আবু হানিফা শাহি মালিক আহমদ চারজন ফেকার ইমাম আর আকিদার ইমাম কিন্তু তাদের অন্ধ অনুকরণ নয় অন্ধ অনুকরণ কোরআন সন্না রসুল্লাহ সাল্লা ওহির তা আমরা তো ওর চাইতে বেশি শ্রদ্ধা করছি আবু হানিফা ইমাম বিষয়টি ভালো করে বুঝবেন যদি আপনি বলেন যে আমাকে আপনাদের ওস্তাদ হিসাবে যে আপনি মাসাল্লাহ হাদিসও বুঝছেন ফেকাও বুঝছেন আর আখিরাও বুঝছেন আর একজন বলছেন আপনি হাদিস ফ্যাকাল্টিতে পড়েছেন হাদিসটা ভালো করছেন আপনি আখিরা অত বুঝেন না তো মানহানি করলেন না আপনি ও বেশি সম্মান দিল তাই না তো আমরা তো ইমাম আবহানিফাকে মনে করি সাফিকে মনে করি মালিককে মনে করি তার আকিদারও বড় বড় ইমাম আর হাদিসেরও বড় বড় ইমাম আর ফিকারও বড় বড় ইমাম আমরা তো বেশি ইজ্জত করি তাদের তোমরা ইজ্জত করো না আর অন্ধ না দাবিদার ওদের কথা হলো এই বেদাতি সমাজের আলেমদের কথা হলো আশারি মাতরিদের এই দুটি যে দল যে ওরাই নাকি আহলে সুন্নাত জামাত আর আশারিদেরকে আহলে সুন্নাত বলে মাতরিদেরকে আহলে সুন্নাত বলে আর এবং আহমদিন হাম্বালের অনুসারীদেরকে আহলে সুন্নাত বলে তারা আর তারা বলে যে আকিদার ইমাম তিনজন কে কে আবুল হাসান আল আশারি আর আবু মানসুর মাতুরিদি আর এমাম আহমদ বিন হাম্বাল আবুল হাসান আশারির অনুসারীরা নিজেদেরকে আকিদা আশারি বলে যে আমরা আকিদাতে আশারি আর ফেকাতে সাফি না হয় মালিক আবু মানসুর মাতুরিদির অনুসারীরা বলে যে আকিদাতে এরা হানাফি হানাফিরা বলে যে আমরা আকিদাতে মাতুরিদি আর ফেকাতে হানাফি হাম্বেলিরা আর আহলে হাদিসরা জি হাম্বেলিরা বলে যে আমাদের এমাম ফেকাত এমাম আহমদিন হাম্বাল আর আকিদাত এমাম আহমদিন হাম্বাল আহলে হাদিসরা বলে যে আমাদের এমাম সবাই আর সবচেয়ে বড় এমাম রসুল্লাহ সাল আলী হোসাল্লাম আমাদের ইমাম এই সকল চার ইমাম তার সাথে সাথে ইমাম বুখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি সবাই আইমাতুল হোদা সবাই হেদায়তের ইমাম এবং তাদের একজনের অন্ধ তকলিদ বা অন্ধ অনুসরণে হেদায়ত নেই একশো একশো শতাংশ বরং সবগুলিকে যাচাই করার ক্ষমতা থাকলে যাচাই করবে যার যাচাই করার ক্ষমতা আছে আর হকের তলাশ সবসময় রাখবে আর রসুল উল্লাহামের অনুসরণের জন্য সচেষ্ট হবে আহলে তরিক আদর্শ হচ্ছে সাহাবাই কিরামদের তরিকা আর সাহাবাই কিরামদের আকিদার সাথে আসমা সিফাতের ক্ষেত্রে এবং মাহমুদ বিন হাম্বালের আকিদা মিললেন সুতরাং আমরা বলতে পারি যে আকিদার ক্ষেত্রে আমাদের ইমাম আবুল হাসান আশারি নয় আবু মানুষের মাতুরিদের নয় আমাদের ইমাম আহমদিন হাম্বাল যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম তারা এমনকি ইমাম মালিক শাফি ইমাম আবাই তাদের সাথেও আমাদের আকে দেখতে লাগছিল না কিন্তু আবু হাসান আশারি উমানস মাতুরিদি তারা পরবর্তীকালে এসে এই যারা নিজেদেরকে হানাফি বলছে সাফি বলছে মালিকই বলছে এদের মাঝে এই আশারি মাতুরিদি আকিদে ঢুকে এদেরছে বা ওরা গ্রহণ করেছে ফেকাটা আবু হানিফা থেকে নিয়েছে আর আকিদাটা আবু মানুষের মাতুরিদি থেকে নিয়েছে সাফি আর মালিকিরা ফিকাটা সাফি এবং মালিক থেকে নিয়েছে আর আকিদাটা আবুল হাসান আশারি থেকে নিয়েছে আমরা এই কাজ করিনি আমরা প্রত্যেকের থেকে নিই আর প্রত্যেকের যদি ভুল প্রমাণ হয়ে যায় তাহলে ছাড়ি করল ইউখাদ্য যেমন এবং মালিক রহমাল্লাহ বলছেন প্রত্যেকের কথা নিতে হবে এবং প্রয়োজনে ছাড়তে হবে ইল্লা সাহেব হাজাল কবর তবে এই কবরওয়ালা মসজিদ নবীতে বসে দর্শ দিতেন হাদিস পড়াইতেন আর ইমাম মালিক রহমত বলতেন ইল্লা সাহেব হাজাল কাবর এই কবল রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের কোনো কথা ছাড়া যাবে না সব কথাই নিতে হবে আমা আতাকুম রসুল ফাফুজু এটা হচ্ছে হালাদিসের তরিকা এটা হচ্ছে সালাফিদের তরিকা কি বলছিলাম যেমন আশারিরা বলছে শেখ বলছেন সালের ফৌজান যে তারা বলছে নাহানু তল জামা আমরা আহলে সুনতল জামাত ওয়াহাজা সাহি অথচ এটা ভুল আশারিরা আহলে সুনতল জামাত নয় আসমা সেফাতের ক্ষেত্রে গত সপ্তাহে একটা কথা বলেছিলাম কিন্তু সাহাবাই কেরামদের ক্ষেত্রে বলবো তোমরা আহলে সন্ন্যতাল জামাত কারণ সাহাবাই কেরামদের সম্পর্কে কোরআন সন্ন্যার ভিত্তিক যেটা আঁকি দেয় কোরআন সন্না ভিত্তিক যে আঁকি দেয় সেটি সেই আকিদায় তোমরা বিশ্বাসী পক্ষান্তরে রাফেজি শিয়ারা কোরআন সোনা ভিত্তিক আকিদায় বিশ্বাসী নয় এই একটি ক্ষেত্রে তাদেরকে বলা যেতে পারে কিন্তু আসমা সেফাতের ক্ষেত্রে জি আহলে সোনাতল জামাত তারা নয় গেরো সাহি বলছেন তাদের আহলে সুনাতল জামাত দাবি করা সহি নয় কারণ আশারিরা যে আদর্শের ওপর রয়েছে বা আকিদা রয়েছে সেটা জামাতের আদর্শ নয় মানহাজ নয় যে নাম করবে অপব্যাখ্যা করবে নাম গুণাবলীর করবে কারণ আশারিরা কি করে আর মাতুরিদিরা আল্লাহর কিছু কিছু নাম তাহিল করে অপব্যাখ্যা করে নিজেদেরকে বলে আমরা মোয়াহিদিন তহিদবাদী অথচ মোয়াহিদিন নয় বলছেন সুতরাং যারা মনে করবে যে আমরা আহলে জামাতের মজাবের অনুসারী তারা আহলে সন্নাতের তরিকার অনুসরণ করবে এবং বিরোধীদেরকে বর্জন করবে আম্মা আন্না বেন ইয়াজমা বেনা কলুন হ্যাঁ আর এইদিকে আকিদা আমলে তারা দব আর নুন দব বলা হয় সান্ডাকে আর নুন বলা হয় মাছকে মাছ কোথায় থাকে পানিতে থাকে আর দব থাকে মরুভূমিতে মানে হ্যাঁ, জল আর স্থলকে একসাথে করবে সম্ভব জল স্থলে একসাথে হবে না জল স্থলকে একসাথে করলে সব জল আর জল হয়ে যাবে পানি আর পানি হয়ে যাবে আর স্থল থাকবে না হক আর বাতিলকে একাকার করে দেবে এটা চলবে না ফালাইম কেন হাজা এইরকম আগুন পানি একসাথে করা সম্ভব নয় ঠিক তেমনি এরা নিজেদেরকে আহলে সন্ন্যতল জামাতও বলবে আবার বেদাতের অনুসরণ করবে আহলে সুন্নাতের অনুসরণ করবে না সাহাবাই কেরামদের এটা হতে পারে না ফালাই তো আহলে সুন্নাত জামাত মা মাজাহিল মোখালিফিন সুতরাং যারা বিরোধী আলী সন্ন্যতাল জামাতের তাদের সাথে একত্রিত হতে পারে না যেমন খাওয়ারেজ মোতাজেলা আর এইরকমই আশায়রা মাতরিদি আর এইরকম বিভিন্ন হিজবি হিজবি মানে বিভিন্ন এই যে দলগুলি বর্তমান যুগে দাওয়ার ময়দানে এখানে হিজবি ইন বলে শেখ সোহালের ফৌজান বোঝাতে চেয়েছেন বিশেষভাবে এই তিনটি জামাত একটা হচ্ছে জামাতুল মৌদুদি মৌদুদের জামাত জামাত ইসলামী যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের জামাত আর একটি দল হচ্ছে মেসর সুডান এসব দেশের জামাত সেটি হচ্ছে ইকবানুল মুসলিমিন এই দলগুলি আর আরেকটি দল হচ্ছে জামাত তবলিগ তবলিগ জামাত এরা কি হিজবি মানহাজের কিতাবে এদেরকে হিজবি বলা হয়েছে এরা কোন দিকে ডাকে হিজ মানে দল দলের দিকে ডাকে এরা কোন দিকে ডাকে দলের দিকে ডাকে দল যেদিকে আছে সেদিকে দল ইরানের সমর্থন ইরানের সমর্থন জি সাহাবাই কেরাম গাল এদের কাছে কোনো যায় আসেন এদের দল একবার এই মহিলার সাথে বসলো আবার এই মহিলার সাথে এই মহিলার সাথে বসলো তখন এই মহিলাকে টেনে ফেললো এই মহিলার সাথে বসলো তাহলে এই মহিলাকে টেনে ফেললো দলের সাথে আছে এরা হচ্ছে হিজবি যারা আকিদা বা মানহাজ মানহাজ পড়বেন তাদের এই পরিভাষাগুলি সালাফি আলমাদের জানতে হবে যে এরা হচ্ছে হিজবি তারপরে তিনি বলছেন যে এরা গুমরাহিকে একত্রিত করতে সালাফ সালাফদের মানহাজের সাথে নব্য যুগের গুমরাহিকে একত্রিত করতে চায় জি অথচ এই উম্মতের শেষ যুগের লোকের সংশোধন হবে না একমাত্র ওই পন্থা ছাড়া যে পন্থা দিয়ে প্রথম যুগের লোকদের সংশোধন হয়েছে তা হচ্ছে কোরআন সন্না দিয়ে এবং সালাফদের অনুসরণ দিয়ে এখানে শেখ ফজান ফৌজান হাফিজাহুল্লার কথা শেষ হলো কিন্তু এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা রয়েছে আরো কয়েকজন আইম মাইকেরামের যেগুলি শুনে নেওয়া জরুরি এই জন্য আপনাদেরকে শোনাই সেগুলি শেখুল ইসলাম তাইমা শেখ সালিউল ফৌজানের আগে ইবিন তাইমা রহমহল্লার কথা এই বিষয়ে শোনা উচিত যে সালাফের নাম নেওয়া যাবে কিনা বা সালাফদের সাথে সম্পৃক্ত করা যাবে আমরা সালাফদের অনুসারী বলছেন তিনি ফাতাওয়া চতুর্থ খন্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠায় আলামান কোন আইবের কথা নাই মানে দোষের কথা নাই ওই ব্যক্তির যেই ব্যক্তি প্রকাশ করে সালাফদের মজহাবকে যে আমি সালাফের মজহাবের অনুসারী ওয়ান্তাসাবা এলে এবং তাদের সাথে সম্পৃক্ত হয় ওয়াতাজা এলেইহে এবং তার পরিচয় দিয়ে থাকে বালিয়াজব কবুল আলিকামিনহবিল ইত্তেফাক বরং সর্বসম্মতিক্রমে এটা তার থেকে কবুল করা উচিত গ্রহণ করা উচিত যে ঠিক আপনি সালাফ সালাফদের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন সালাফে বলছেন ঠিক বলছেন এটা বলা উচিত কারণ সালাফদের মজাব হক ছাড়া আর কিছু হইতে পারে না সুতরাং যেই ব্যক্তি সত্যিকার অর্থে সালাফদের অনুসারী সাহাবাইকার তাবিন তাবা তাবিনের অনুসারী সে নিজেকে সালাফি বলবে এতে কোন আইবের কথা নয় দোষের কথা নাই বলছেন ভাষ্যকার যে শেখুল ইসলাম আটশো বছর আগে এই কথাটি বলেছেন আটশো বছর আগে এই কথাটি বলেছেন জি হ্যাঁ সাহিবিন বাজ রাহমহল্লা সৌদি আরবে বিগত প্রধান মুফতি তার কথা শোনেন তাকে জিজ্ঞেস করা হয় বলছেন এখানে লেখক যে ওয়াকাদ সোহেল আল আল্লামা আব্দুল আজবিন আবাদ রহমতুল্লাহ আলী মা তাকুল ফিমান তাসাম্মা সালাফি ওয়াল আসারি হালহিয়া তাজকিয়া আপনি কি বলেন শেখ ওই ব্যক্তি সম্পর্কে যে নিজেকে সালাফি বলে অথবা নিজেকে আসারি বলে আসারি মানে আসার মানে হাদিস হাদিসের অনুসারী সালাফি মানে সালাফের অনুসারী সাহাবা কেরাম তাবেন তাবা তাবেন আর আসারি মানে আসার হাদিসের অনুসারী যেমন কেউ নিজেকে বলছে সন্নি বা আহলু সন্না সন্ন্যতের অনুসারী কিন্তু সত্যিকার সন্নি হইতে হবে কারণ জাল সন্নি বেশি ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা যত বেশি মাজার পূজা আর পীর পূজা করতে পারে তারা তত বড় সন্নি আর যারা কোরআন এবং হাদিসের দিকে কোরআন সন্ন্যার দিকে ডাকে তাদেরকে অহাবি বলা হয় এই দুই ভাগ করে দিয়ে আমরা সন্নি কবর মাজার পূজা করে ওরা বলে আর বাকি যে কবর মাজার পূজা মানে না হ্যাঁ আর দরগায় বিশ্বাসী না ওরসে বিশ্বাসী নাই তারা ওয়াহাবি ওয়াহাবি মানে একেবারে এত বড় গাল যে ওখান থেকে হ্যাঁ, সতর্ক করে হাজিদেরকে পাঠানো হয় সতর্ক করে প্রবাসীকে পাঠানো হয় যে আরব দেশ থেকে টাকা নিয়ে আসিও কিন্তু ওখানকার ধর্মকর্ম নিয়ে আসিও না কারণ ওরা হচ্ছে ওহাবি শেখকে জিজ্ঞেস করছেন যে সালাফি বা আসারি নাম বলা যাবে হাল হেয়া তাজকিয়া এটা কি নিজের পরিশুদ্ধি ঘোষণা করা প্রকাশ করা যে আমি খুব পাক পবিত্র তাজকিয়া তাজকিয়া নিজের নিজেকে পবিত্র বলা পুত পবিত্র বলাটা পছন্দনীয় না তো যদি এটা সালাফি বলা যদি নিজেকে নিজের পবিত্রতা ঘোষণা হয় আসারি বলা যদি নিজের তাজকিয়া পবিত্রতা ঘোষণা হয় তাহলে আপত্তিকর তো এটা কি ওর অন্তর্ভুক্ত হবে ফাজা বা সামাহত রাহিমাহুল্লাহ শেখ আবদুল্লাহ রাহেমাহুল্লাহ বলছেন এরা কানা সাদেকান আন্নাহু আসারিউন আও আন্নাহু সালাফিউন আসা সে যদি সত্যবাদী হয় যে আসারি সে হচ্ছে হাদিসের অনুসারী আন্নাহ সালাফি সে সালাফদের অনুসারী লাভ আস তাহলে অসুবিধা নেই কোরআন হাদিসের অনুসারী আমি সালাফি বলছি আমাকে লোকেরা আমাকে বলছে অথবা আমি বলছি অসুবিধা নেই মিসল মাকানা সালাফি যেমন সালাফারাও বলতেন আরে আমাদের যারা পূর্বসূরি তারাও বলতেন কি বলতেন ফোলানুন সালাফি অমুক সালাফি ফোলানুন আসারি অমুক হাদিসের অনুসারে আসারি তাজকিয়া লাবুদ্দামিনহা বলছে এই তাজকিয়া আবশ্যক কারণ এই পরিচিতি দিতে হবে কেমন করে বোঝা যাবে যে আমি বেরলবি তরিকার লোক না আমি দেওবানি তরিকার লোক আমি মৌদুদি পন্থী না আমি হাসানুর বান্না পন্থী না আমি সাহাবাই সাহাবাইকেরাম তাবেন তাবা তাবাইন না তরিকার লোক কেমন করে বোঝা যাবে তো বলছেন যে এই তাজকিয়া লাবুদ্দা মিনহা আবশ্যক তাজকিয়া তো অজেবা এই নিজের পবিত্রতা ঘোষণা করা যে আমি সহি দেন লোক এটা আবশ্যক ফরজ এটা তাইফে তিনি ষোলোই মহারম চোদ্দশো তেরো হিজড়িতে বক্তব্য করেছিলেন হাক্কুল মুসলিম বলে সেই বক্তব্যের একটা অংশ শেখের বাজ মহল্লা শেখ বিন বাজ রহমাল্লাহ বিন ওসামেন রহমাল্লাহর বক্তব্যগুলি প্রায় কিতাবের আকারে ফতোয়ার আকারে এসছে তো এটা সেখান থেকে নেওয়া হয়েছে শেখ বিন বাজ রহমাল্লাহর বড় সিনিয়র একজন ছাত্র বড় মহাক্তিক তার নাম গত সপ্তাহে বা তার আগে সপ্তাহ বলেছিলাম শেখ বাকর আবু জাইদ শেখ বাকর আবু জাইদ তিনি বলছেন যদি বলা হয় যে এরা সালাফ আর এরা হচ্ছে সালাফি অথবা তাদের তরিকা এটা হচ্ছে সালাফি তরিকা বা সালাফি মানহাজ হ্যাঁ সালাফি আদর্শ এইরকম যদি বলা হয় এটা কেমন এটা কেমন তিনি বলছেন ফাহিয়া তিনি বলছেন যে ফাহিয়া হোনা নিসবতুন এলা সালাফি সলে এটা হচ্ছে সালাফে সলেহনের সাথে সম্পৃক্ততা নিজেকে কি বলা সালাফি বলা বা নাহানু সালাফিউন আমরা সালাফি অথবা আমরা সালাফি আদর্শের লোক তরিকার লোক সালাফি মানহাজের লোক এ কথা বলা মানে সালাফে সালেহিনের সাথে নিজেকে নিষ্বোধ করা সম্পৃক্ত করা তারা কারা সালাফে সালেহীন বলছেন জেমি উসাহাবাতে রদি আল্লাহ সমস্ত সাহাবাইকে রামগণ একটি জামাত এই জামাতটি হচ্ছে প্রথম সালাফ সুরুল্লাহ সাহেব পরে আমাদের প্রথম সালাফ প্রথম পূর্বসূরি আর তারপরে ফমান্তাবি আহম বেহসান আর তারপরে যারা তাদের অনুসরণ করেছে নিষ্ঠার সাথে অর্থাৎ তাবেইন তাদের যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তাবা তাবেইন জি হ্যাঁ এই তিনটি যুগে যেহেতু খাঁটি ইসলামটাই ছিল আর অল্প স্বল্প বেদাতি তাবেইনদের যুগে বা তাবা তাবের যুগে শুরু হয়েছিল সুতরাং এই তিনটি যুগের লোকদেরকে বলা হয়েছে সালাফ এবং এই তিনটি যুগের সার্টিফিকেট দিয়েছেন রসুল্লাহ সাল্লা খাইরুল করুনে কারণী সোম্মাল্লাজিন আলুনাহম সোম্মাল্লাজিন আলুনাহম সবচেয়ে উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ তারপরের যুগ তারপরের যুগ বলেছেন তারপরে বলছেন ফামান তবেসান দুনা মান মালাত বেহিমুল আহওয়া তবে যারা কুপ্রবৃত্তির অনুসারী হয়ে এদিক সেদিক চলে গেছে ঝুঁকে গেছে না তাদেরকে সালাফি বলা যাবে না আলা মিনহাজের নসিবু আর যারা মানহাজের ওপর যারা অটল থেকেছে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সালাফে সালেহিমের সাথে সুতরাং তাদেরকে বলা হয় ফকিল আলহম আসালাফ বা সালাফিউন অনিসবত আলহিম সালাফি এক বচন সালাফি এইভাবে বলা হয়েছে যাদের সম্পর্ক হচ্ছে সালাফি সালেহের সাথে তারপরে তিনি আরো বলছেন এই কথাগুলি রয়েছে তার একটি কিতাব রয়েছে হুকমুল ইন্তিমা হুকমুল ইন্তিমা আমাদের লাইব্রেরিতে আছে ছোট্ট একটি কিতাব ছয়চল্লিশ পৃষ্ঠায় আরেকটি কিতাব তার রয়েছে হেলিয়াত তালেবেল এলমের আট পৃষ্ঠে আট নম্বর বা অষ্টম পৃষ্ঠায় বলছেন তিনি শেখ বকর কোন সালাফিয়ান আলাল জাদ্দাহ তুমি সালাফি হয়ে যাও সঠিক পথের উপর সালাফি হয়ে যাও কিসের ওপর সঠিক পথের ওপর এই কথাটা এই জন্য যে সালাফির নাম দিয়ে কেউ যদি চরম পন্থা অবলম্বন করে আর সে যদি বাংলা ভাই আব্দুর রহমান হয়ে যায় হ্যাঁ অথবা জসিমউদ্দিন হয়ে যায় অথবা কেউ আল কায়দায় চলে যায় বা কেউ যদি দায়েশে চলে যায় তো সালাফি মানহাজের দোষ না ওদের দোষ ওদের দোষ ওরা সালাফি নয় এরা মিথ্যু এই জন্য তিনি বলছেন কোন সালাফি হে মুসলিম তুমি সালাফি হয়ে যাও মানে সালাফদের অনুসারী হয়ে যাও আলাল জাদ্দা মানে সঠিক পথের ওপর জাদ্দা মানে সেরাত মুস্তাকিম যেটা যেটা হচ্ছে রাজপথ রাজপথের ওপর এদিক সেদিক চলে যাচ্ছ চরম পন্থা অবলম্বন করলে অথবা নরম পন্থা অবলম্বন করলে চরম পন্থা অবলম্বন করা তো উদাহরণ দিলাম যারা চরমপন্থী হ্যাঁ জেহাদ জেহাদ করে ফাসাদ করছে তারা সালাফি নয় আর নরম পন্থা হচ্ছে মুরজিয়া ইসলামের মৌলিক বিষয় হচ্ছে সালাত সালাত নেই সালাতের খুশু নেই সালাতে আগ্রহ নেই সালাতের জামাতে তার গুরুত্ব নেই ফজরে দেখা যায় না বলছে সালাফি সালাফি করে বেড়াচ্ছেন মেথুক সালাফি জি হ্যাঁ মৌলিক বিষয়গুলি আপনার ঠিক থাকতে হয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কিন্তু এত বড় ভুল না হয় যে আপনি সালাফদের মানুষ দিয়ে বেরিয়ে যান এই তো ছিল এই যুগের ওলামাদের আর ইমাম ইবিন তাইম আর একজন পুরাতন আলেমের ইমামের উক্তি শুনেন সালাফি শব্দটি সম্পর্কে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আগের মানুষ থেকে জি অষ্টম শতাব্দীর লোক অনেক আগের আট হ্যাঁ ছয় কত হয় চোদ্দ আট আট সাথে পনেরো প্রায় মানে সাড়ে ছয়শো সাতশো বছর হয়ে যাচ্ছে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই প্রসিদ্ধ মহাদ্দেশ তিনি বলছেন একজনের জীবনে লিখতে গিয়ে মোহাম্মদ বিন মোহাম্মদ বাহরানি একজন রাউির কারণ তার আসমাই রেজালের কিতাব রয়েছে তো সেই কিতাব বলে কোন কিতাবে তিনি লিখছেন এই ব্যক্তির জীবনী লিখতে গিয়ে বলছেন ওয়াকানা সালাফিয়ান এই মোহাম্মদ বাহারানি দিনদার ধার্মিক ছিলেন খাইয়েরান ভালো মানুষ ছিলেন সালাফিয়ান এবং সালাফি মানহাজের লোক ছিলেন দেখলেন আজকে থেকে সাতশো বছর আগেও এবং জাহাবি কি বলেছেন সালাফি ছিলেন কেন সালাফি পরিচয় দিতে হলো তাহলে বোঝা যাচ্ছে সেখানে খালাফি ছিল বেদাতি ছিল ভুল মানহাজের লোক ছিল সেখানে জি সেই জন্য পরিচয় দিতে হয়েছি এইরকমই আর এটা রয়েছে মোজামু সৈয়ুখ নামক কিতাবের দ্বিতীয় খণ্ড দুইশো আশি পৃষ্ঠায় আহমদ বিন আহমদ আল মকদেসির জীবনী লিখতে গিয়ে তিনি বলছেন ওয়াকানা আলা আকিদ সালাফ তিনি সালাফদের আকিদার ওপর প্রতিষ্ঠিত ছিলেন সালাফদের আকিদার অনুসারী ছিলেন কিতাব মোজামু সৈয়দ প্রথম খণ্ড চৌত্রিশ পৃষ্ঠা এইভাবে অনেক আইমাইকরগণ সালাফি শব্দটি পুরনো যুগেও ব্যবহার করেছেন এবং এতে কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ততা বোঝায় না মজার কথা হচ্ছে এতে কোনো একজন ব্যক্তির ভুল হয়ে যেতে পারে একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা বোঝায় না যেমন হানাফি মানে কি হানাফি মানে কি ইমাম আবু হানিফার সাথে সম্পৃক্ত আপনি সাফি মানে কি ইমাম সাফির সাথে আপনি সম্পৃক্ত জড়িত মালিকি মানে কি এমাম মালিক রহমার সাথে আপনি সম্পৃক্ত তাই না এরকম নাকশবন্দি মানে একজন নাকশবন্দি সুফি ছিল বড় সুফি সুফিবাদের বড় এমাম তাদের ছিল আর তার এই আকিদার সাথে সুফিজম গুরুবাদে অনুসারী সেই জন্য নকশবন্দি চিস্তি খাজামী চিস্তির অনুসারী সেই জন্য চিস্তি কাদেরি আব্দুল কাদির জিলানির অনুসারী সেই জন্য কাদেরি এরকম সাহারওয়ার্দি অমুক সাহারওয়ার্দি ছিল একজন চারটা প্রথম সুফিদের তরিকা তারপরে এক এক তরিকা থেকে বহু তরিকা বেরিয়ে একশো ছাব্বিশ তরিকার কথা তো শুনে যে চর্বনাইদের কাছে এগুলো হলো মানুষের মন গড়া তারিকা তো আমরা কোনো একজন ব্যক্তির সাথে সম্পৃক্ততা প্রকাশ করি না বরং একটা পুরো জামাতের সাথে সম্পৃক্ততা প্রকাশ করি যে জামাতটি হচ্ছে মাসুম জামাত পুরো জামাত সাহাবাহামদের জামাত মাসুম কারণ পুরো উম্মত কখনো গোমরা হয়নি হবে না তাবেইনদের জামাত মাসুম নির্ভুল পুরো জামাত ভুল ভুল পথে চলতে পারে না তাবা তাবেইদের জামাত মাসুম আর এই জামাত হচ্ছে স্বর্ণযুগের জামাত এই জামাতের সাথে পুরো জামাতের সাথে পুরো দলের সাথে আমরা সম্পৃক্ত এই ছিল আজকের আলোচনা আর আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে হক কথা বুঝার এবং জানার আর মানার তৌফিক দান করেন আর যাদের অন্তরে বক্রতা আছে আল্লাহ তাদেরকে যেন হেদায়ত দান করেন এবং ঠান্ডা মেজাজে আমাদের কথাগুলি আবেগী না হয়ে বুঝার তৌফিক দান করেন এবং হককে হক বলে জানার তৌফিক দান করেন আর ভুলকে ভুল বলে জানার এবং ভুলকে চিহ্নিত করে ভুল থেকে ফিরে আসার সকল ভাইদেরকে তৌফিক দান করেন সকল বোনদেরকে তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন অসৎ লোকদের অনিষ্ট থেকে আমাদের সকলের হেফাজত করেন সহি আকিদার আলেম আলমাদের আল্লাহ হেফাজত করেন সহি আকিদার দায়ীদের আল্লাহ হেফাজত করেন সহি আকিদার অনসারীদের আল্লাহ হেফাজত করেন এবং যারা সহি আকিদায় নেই আর অবুজ তাদেরকে আল্লাহ যেন বুঝ দান করেন তাদেরকে সুমতি দান করেন আল্লাহ তাদেরকে হকের সন্ধান দান করেন তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়তের উপর কায়েম রাখেন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا إله الكون يا المولى العظيم يا كريما منه قرآن كريم